সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার অন্তর্গত মাটিকোড়া মধ্যপাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই মোবারকময় ফজিলতময় বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি পত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত মাসাজিদ এবং ওলামাই কেরাম আমার সম্মানিত মুরব্বিয়ান আজাম আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিন দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সলাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামাই কেরামদের নিকট থেকে কোরআনে করিম এবং সহি হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ দিনই আলোচনা শোনার পরে এই মধ্য রজনীতে অত্যন্ত মনোযোগের সাথে সবরের সাথে এই মাহফিলের ময়দানে বসে কোরআন সন্না থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে যে মহান রব্বুল আলমিন শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমার সম্মানিত ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো আমরা ওলামাই কেরামদের নিকট থেকে শুনেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবগুলো বিষয়ে আমল করার তৌফিক দান করুন এবং পরবর্তীতে সংক্ষিপ্তভাবে যে দুই একটি কথা বলবো আমি এবং আপনাদেরকে সবাইকে আল্লাহ রব্বুল্লা আলমিন এই বিষয়গুলো আমল করা তৌফিক দান করুন আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কোরআন সন্না থেকে দুই একটি কথা বলার চেষ্টা করব বিষয়টি হল আমল সংক্রান্ত জরুরি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা এখানে যারা এসেছি সবাই একদিন এই দুনিয়া ছেড়ে আরেকটা জগতে আরেকটা দেশে আমরা চলে যাব এখানে আমরা কেউ থাকব আজ থেকে একশো বছর আগে এই গ্রামে যে মানুষগুলো ছিলেন তারা আজকে এই গ্রামের কোনো মানুষ নাই আবার আজ থেকে একশো বছর পরে এই গ্রামে হয়তো এরকম ইসলামী জালসা হবে সেই জালসায় আমিও থাকবো না আপনারাও থাকবেন না তাহলে আমরা সবাই ওই একশো বছর পরে কোথায় চলে যাব অন্য জগতে যেই জগৎটার নাম হলো আখেরাত আমরা এখন আছি যেই জগতে এটার নাম হলো দুনিয়া আর এখান থেকে যেই জগতে পরবর্তী স্টেশন যেখানে যাব সেটার নাম হলো আখেরাত এই যাওয়ার সময় আমরা যখন এখান থেকে চলে যাব যাওয়ার সময় সাথে করে কি কি জিনিস নিয়ে যাবেন বলেন তো দেখি মাশা আল্লাহ তা আপনারা তো ওয়াজ সবে জানেন আলহামদুলিল্লাহ বোঝা গেছে যে এই গ্রামের ভাইয়েরা আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিল এবং দিন সম্পর্কে তাদের ভালো জ্ঞান আছে আলহামদুলিল্লাহ এই একটাই বোঝা গেছে বাদ তো সবগুলা টিপ দেওয়া লাগে না বাদ একটা টিপ দিলে বোঝা যায় যে পুরা বাকি বাতের কি অবস্থা আলহামদুলিল্লাহ এক টিপে বোঝা গেছে আজকের স্টুডেন্ট খুব ভালো মানের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ তাহলে আমরা কবরে কি নিয়ে যাব আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার প্রত্যেক মাইয়াতের পিছনে পিছনে তিনটা জিনিস তাকে অনুসরণ করে প্রত্যেক মাইনের যখন নিজের বাড়িঘর থেকে কবরস্থানের দিকে রওনা দে মাইনের যখন কবরে যায় আখরাতের দিকে রওনা দেয় ইয়াতবাউল মাইয়াতা সালাসা ওই মাইয়েতের পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত তিনটা জিনিস যায় কয়টা জিনিস যায় তিনটা জিনিস তার বাড়ি থেকে শুরু করে কবরস্থান পর্যন্ত তার সাথে গমন করে এক নম্বরে তার সাথে গমন করে আহ তার আহালেরা তার সাথে কবরস্থান পর্যন্ত যায় তার ছেলেরা যায় তার ভাই দাঁড়ারা যায় প্রতিবেশী যায় আত্মীয় স্বজন যায় বিভিন্ন ব্যক্তিবর্গ মুসলিম বা এরা কবরস্থান পর্যন্ত যায় দ্বিতীয়ত যেই জিনিসটি তার সাথে যায় সেটি হলো ওয়ামালুহু তার মালটা তার সম্পদ গুলাও তার কবরস্থান পর্যন্ত যায় যে লোক ধনী মানুষ ওই লোক কবরস্থানে যাওয়া পর্যন্ত তার সম্পদের প্রভাব বিদ্যমান থাকে ওই লোকের জানাজার মধ্যে মানুষ বেশি হয় ওই লোকের সুনাম চারিদিকে দুনিয়াতে ছিল প্রভাবশালী ছিল তার জানাজায় লোকজন বেশি হাজির হয়েছে সবার মনে একটা বড় ধরনের কথা বড় ধরনের আলোচনা বাসতে থাকে অমুক সাহেব মারা গেছে অমুক ব্যক্তি মারা গেছে অর্থাৎ কবরস্থানে যাওয়া পর্যন্ত তার সম্পদের প্রভাব তার মালের প্রভাবটা বিদ্যমান থাকে আরো একটা জিনিস তার সাথে সাথে কবরস্থান পর্যন্ত যেতে থাকে ওই জিনিসটা হলো আমালহু দুনিয়াতে সে যে কাজগুলো করেছিল সে গুলাও তার পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত যায় আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন আমার উম্মত মাইয়াত যখন কবরস্থানের দিকে নিয়ে যায় তোমরা মাইয়াতের সামনে দিয়ে দিয়ে হাঁটিও না মাইয়েতের পিছন দিয়ে দিয়ে হাঁটো সামনে যাবে মাইয়েতের খাট তোমরা যাবা মাইয়াতের পিছনে পিছনে আহালো যাবে মাইনেতের পিছনে পিছনে মালও যাবে পিছনে পিছনে আমলটাও যাবে মাইয়াতের পিছনে পিছনে মাইয়াত রওনা দিছে আখেরাতের উদ্দেশ্যে তিনটা জিনিস তার পিছনে পিছনে যেতে থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ফাইয়ার জিরো ইসনান ওয়াইয়াবে ওয়াহেদ কিছুক্ষণ পরে যখন দাপন করা শেষ হয়ে যায় তখন দুইটা জিনিস বাড়ির দিকে আবার ফিরে চলে আসে কিন্তু একটা জিনিস আর ফিরে আসে না যেই দুইটা জিনিস ফিরে আসে ওই দুইটা জিনিস হলো আহলুহু আমালুহু তার আহালেরা তার পরিবার পরিজনেরা তাকে কবরের ভিতরে একাকি অন্ধকার ছোট একটা ঘরের মধ্যে রেখে বাকিরা সবাই চলে আসে তার বিশাল সম্পদের মালিক ওই সম্পদও তার কবরের ভিতরে যায় নাই তাকে কবরের ভিতরে গরিব মানুষটা যেমন তিনটা সাদা কাপড় নিয়ে কবরে শুয়ে থাকে এই বিশাল প্রভাবশালী ধনী মানুষটাও তিনটা কাপড় নিয়ে কবরে শুয়ে রয়েছে ওই গরিব মানুষটা যেই দিনে আনে দিন খায় যার পরিবারে কোনো স্বাচ্ছন্দ্য নাই যার পরিবারে কোনো সম্পদ নাই ওই মানুষটা যেমন ছোট্ট একটা কবরের মধ্যে শুয়ে থাকে তার বাড়িটার পরিমাণ যতটুকু এই কোটিপতি বিশাল প্রভাবশালী মানুষটার বাড়িটাও ততটুকু অর্থাৎ কবরে যাওয়ার সাথে সাথে তার আহাল যেমন ফিরে চলে এসেছে তার মালও তাকে রেখে চলে এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন ওয়াইয়াবতি আমালুহু একটা জিনিস আমার তোমার সাথে থেকে যাবে সেটা হলো তোমার আমল সোহান অথচ দুনিয়ার মানুষ তার আহালের জন্য তার মালের জন্য তার আমলটা নষ্ট করে দেয় যেই জিনিসটা তার সাথে থাকবে যেই জিনিসটা তার আখেরাতে যাবে যে জিনিসটা জান্নাতে পৌঁছা পর্যন্ত তার সাথে সাথে থাকবে ওই জিনিসটাকে ধ্বংস করে দে দুনিয়ার আহালের জন্য আর মাল সম্পদের জন্য যেই দুটো জিনিস তাকে কবরে রেখে চলে আসবে তার সাথে থাকবে না সেই দুটো জিনিস কামাই করার জন্য সেই দুটো জিনিসের আধিক্যের জন্য আল্লাহর বান্দা বান্দিরা দেখা যায় আমলটা নষ্ট করে দেয় এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা কবরে যে আমলটা আমাকে আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে সে আমলটার দিকে একটু ভালো করে নজর দেওয়া দরকার এই আমলটার দিকে ভালো করে নজর দিতে হবে দুনিয়ার ভিতরে থেকে এই আমলটা গড়ে তুলতে হবে এই আমলটাই কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লা কায়েম হবে তখন আমার আপনার জন্য এই আমলটা বিশাল সহায়ক হবে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন মিস মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন ওই কেয়ামতের ময়দানে কেউ যদি যার্রা পরিমাণ অনু পরিমাণ ক্ষুদ্র পরিমাণ কোনো আমল করে ভালো আমল করলে সেটাও সে দেখতে পাবে খারাপ আমল করলে সেটাও সে দেখতে পাবে আল্লাহ আকবর এমন কোন আমল থাকবে না যেই আমলটা সে কেয়ামতের ময়দানে দেখতে পাবে না فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت مواسينه فأمه هاوية ওই আমল আল্লাহ রব্বুল আলমিন ওজন করবেন মিজানের মধ্যে দিবেন যার মিজানটা বাড়ি হয়ে যাবে যার মিজানটা খুব ওজনই হয়ে যাবে ফাহু আফি সাথে রাদিয়া সেই চলে যাবে অনন্তময় শান্তির জায়গায় সুহান যার ওই আমলের ওজনটা হালকা হয়ে যাবে ওই হালকা ওজনের কারণে সে সর্বনাশ সর্বনাশ জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে এই আমার বাইরা এবং বোনেরা আমলটা কিভাবে ঠিক থাকে আমলটা কিভাবে নিয়ে যাওয়া যায় এই জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যখন বাজারে গেছেন বাজার করার জন্য সাথে করে কিছু জিনিস নিয়ে যেতে হয় টাকাও নেন নাই পয়সাও নেন নাই খালি পকেটে বাজারে চলে গেছেন বাজার করতে পারবেন একটা টাকাও নেন নাই বাজারে গেছেন বস্তা পরে বাজার নিয়ে আসবেন আনতে পারবেন আবার টাকা নিয়ে গেছেন কিন্তু টাকাগুলা সব জাল টাকা বেজাল টাকা জাল টাকা ছিলেন তো পাঁচশো টাকার নোট নিয়ে গেছেন অনেকগুলা সবগুলা জাল টাকার নোট বাজার করতে পারবেন অথবা ভালো টাকা নিছেন কিন্তু ওই টাকা বর্তমান দুনিয়াতে বর্তমান বাজারে চলে না এগুলা হলো ব্রিটিশ আমলের টাকা অথবা মোগল আমলের টাকা ওই টাকা লই পুরা বাজারে বাজারে ঘুরবেন কিছুই বাজার করা সম্ভব হবে না আপনি যদি কোন আমি তো টাকা নিয়ে গেছি বাজার করতে পারবো না কেন কিন্তু টাকাটা এমন টাকা নিতে হবে যেই টাকা ভেজাল থাকবে না নির্ভেজাল হইতে হবে যেই টাকাটা বর্তমান দুনিয়ার বাজারে চলে এই ধরনের টাকা নিয়ে যদি বাজারে যান তাহলে আপনি বাজার করতে পারবেন কিন্তু টাকা নিলেন অথবা টাকা নিলেন না টাকা নিলেন কিন্তু জাল টাকার নোট নিলেন অথবা টাকা নিলেন যেই টাকা বর্তমান দুনিয়ায় চলে না এমন টাকা তাহলে যেমন বাজারে কিছু পাওয়া সম্ভব নয় এমন আমল নিয়ে কবরে গেলেন যেই আমল বেজাল আমল নকল আমল দুই নম্বর আমল যেই আমলটা সুন্নত অনুযায়ী হয় নাই যেই আমলটা বেজাল বেদাত অনুযায়ী হয়েছে অথবা এমন আমল নিছেন যেই আমলটা আখেরাতের বাজারে চলে না ওই ধরনের আমল নিয়ে গেছেন অথবা এমন এত আমল করেছেন কিন্তু ডোলার নিচে দিয়ে ভাঙ্গা ডোলা চিনেন জি মাছ ধরে তো এটাকে কি বলেন আপনারা খালই হ্যাঁ ওই মাছ ধরতে গেছেন খালই নিয়ে গেছেন কিন্তু খালের নিচে দিয়ে ভাঙ্গা নিচে দিয়ে ভেঙে গেছে খেয়াল করেন নাই সারা রাত মাছ ধরতেছেন আর খালের মধ্যে রাখতেছেন মাছ ধরতেছেন আর রাখতেছেন মাছ ধরতেছেন আর রাখতেছেন সকালবেলায় দেখেন একটা মাছও নাই আমল করতেছেন আর রাখতেছেন আমল করতেছেন আর রাখতেছেন আমল করতেছেন আর রাখতেছেন কিন্তু এমন কিছু কাজ করে বসে আছেন আপনার বস্তার নিচে দিয়ে ছিঁড়ে গেছে সারা জীবন আমল করছেন কেয়ামতের ময়দানে গিয়ে দেখেন একটা আমলও নাই এই জন্য আমার ভাইরা আমার বোনেরা আমল করার আগে কয়েকটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে ওই জিনিসগুলো খেয়াল রেখে আমাকে আপনাকে আমল শুরু করতে হবে আজকে আমরা সংক্ষেপে ওই জিনিসগুলো আলোচনা করব আমল করার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলার দিকে খেয়াল রাখা দরকার এক নম্বরে যে জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে সেই জিনিসটা হলো আমল করার আগে আমার ইমানটা সঠিক হইতে হবে বিশুদ্ধ হইতে হবে এক নম্বরে আমলের আগে খেয়াল রাখতে হবে বিশুদ্ধ ইমান সহি আকিদা বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ ইমান ইমানটা যদি বিশুদ্ধ না হয় যত আমল করবেন আপনি ব্যাংকে অ্যাকাউন্টে খোলেন নাই খালি টাকা জমা রাখেন টাকা জমা রাখতে হলে আগে একটা অ্যাকাউন্ট খুলতে হয় না তারপরে না আপনি টাকা জমা রাখবেন আর অ্যাকাউন্টে জমা হবে অ্যাকাউন্টে খোলেন নাই ব্যাংকে আপনার কোনো অ্যাকাউন্টে নাই প্রতিদিন দোকান থেকে টাকা নিয়ে যান গিয়ে ম্যানেজার সাহেবের কাছে হাতে হাতে দিয়ে আসেন বলেন যে ভাই আমার টাকাগুলা জমা রাখেন কয়দিন পরে ম্যানেজার সাহেব বদলি হয়ে গেছে ম্যানেজার সাহেব আর নাই আপনি এবার ব্যাংকে যাই বলতেছেন আমার তো এত লক্ষ টাকা জমা ম্যানেজার সাহেবও নাই কার কাছে খুঁজবেন সবাই জিজ্ঞাসা করে ভাই আপনার অ্যাকাউন্ট নম্বরটা দেন আমি তো নম্বর টম্বর জানি না মূর্খ মানুষ জাহেল মানুষ আমি তো খালি ম্যানেজার সাহেবের আনি দিছি প্রতিদিন টাকা আর পাইবেন তাহলে আগে অ্যাকাউন্ট খুলতে হবে আমলের জন্য আমল করবেন আর আমলগুলো জমা হবে আমল করবেন আর আমলগুলো জমা হবে কোথায় জমা হবে আগে আমলের অ্যাকাউন্ট খোলা দরকার ওই অ্যাকাউন্টের নাম হলো ইমান বিদেশ যাবেন বিদেশ যাবেন সৌদি আরব যাবেন কাতার যাবেন কুয়েত যাবেন খালি ভিসা খুঁজতেছেন কিন্তু আপনি পাসপোর্টে করেন নাই তো পাসপোর্ট ছাড়া আপনার ভিসা কেমনে হবে পাসপোর্ট ছাড়া কেমনে যাবেন আগে তো আপনার পাসপোর্ট লাগবে জান্নাতে যাব জান্নাতে যাব জান্নাতে যাব সবাই চাই জান্নাতে যাব একজন মানুষ ওইখানে নাই যিনি জাহান নামে যাবেন আছেন নেই সবাই চাই জান্নাতে যাব জান্নাতে যাইতে হইলে জান্নাতের পাসপোর্ট করছি কিনা পাসপোর্ট লাগবে না জান্নাতে খালি যাবে না ঢুকে দিব সবাইকে পাসপোর্ট চেক করবে না ইমিগ্রেশন পার হইতে হবে না ইমিগ্রেশন কঠিন ইমিগ্রেশন জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রব্বুল্লা আলমিন কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানের চারিদিকটা জাহান নাম দ্বারা বেষ্টন করে রাখবেন কেয়ামতের ময়দানের চারিদিকে শুধু জাহান নাম কোন বাঙালি যদি কয় শোনো একদিকে পলাই যায় কেয়ামতের ময়দান থেকে একদিকে পলাই যায় এটা তো আমাদের খুব বেশি বুদ্ধি এখন আমরা বুদ্ধি খাটাই যদি বলি কেয়ামতের ময়দানে বিচার থেকে পালিয়ে যায় চলো আমরা কয়েকজন মিলে এদিকে এক জায়গায় পালাই যাই আমাদের ময়দানে পালানো যাবে তবে পালাই জাহান নামে যাইতে হবে কারণ পুরা কেয়ামতের ময়দানকে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নাম দ্বারা ঘেরাও করে রাখবেন চারিদিকে জাহান্নাম ওই জাহান্নামের ইমিগ্রেশন পার হয়ে যেতে হবে ওই পারে জান্নাত জান্নাতটা জাহান্নামের ওই পাশে জান্নাতে যেতে হলে এই জাহান নামের উপর দিয়ে পার হয়ে যেতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলেন জাহান্নাম আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য এই জাহান্নামের উপর দিয়ে একটা সেতু বানায় রেখছেন একটা সেরাপ বানায় রেখছেন জাহান্নামের উপর দিয়ে এই সেতুটা এই ইমিগ্রেশনটা সর্বপ্রথম ওই সেতু পার হব আমি নবী আমার কে নিয়ে সোহান আমার কে নিয়ে আমি সর্বপ্রথম এই সেতু পার হয়ে যাব যেদিন কারো কোনো কথা থাকবে না যেদিন কারো জবান থেকে কোনো কথা বের হবে না শুধু নবী রাসুলেরা বলতে থাকবেন আল্লাহ সাল্লিম আল্লাহ সাল্লিম আল্লাহ নিরাপত্তা দাও নিরাপত্তা দাও মানুষকে একটু শান্তি দাও আল্লাহ আকবর সেদিন ওই পুলসারাত পার হয়ে ওই ইমিগ্রেশন পার হয়ে আপনাকে আমাকে জান্নাতে যাওয়া লাগবে তাহলে পাসপোর্ট করেন নাই জান্নাতে যাওয়ার জন্য বসে আছেন যাওয়া যাবে জান্নাতের পাসপোর্টের নাম কি জান্নাতের পাসপোর্টের নাম ইমান তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা আমল করার আগে আমল করতে হলে প্রথমে খেয়াল রাখতে হবে আমার ইমানের দিকে আগে ইমান তারপরে আমল আগে আমল তারপরে ইমান না আগে বিয়ে হইতে হয় তারপরে তালাক হয় আগে তালাক তারপরে বিয়ে না কি বলেন আগে বিয়ে হয় না তো তালাক হবে কেন বিয়ে হইলে না তালাকের মশালা আগে ইমান আগে ইমান তারপরে আমল এজন্য আল্লাহ রব আলমিন কোরআনে কারিমে যত জায়গায় জান্নাতের ওয়াদা করছেন যত জায়গায় আমলের কথা বলছেন তার আগেই আল্লাহ রব্বুল্লা আলমিন ইমানের কথা বলছেন সুরা আল বাকারা আয়াত নম্বর পঁচিশ আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন আমানু ওয়া আমিলুস সালিহাতি আমানু আন্না জান্নাত আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই মানুষগুলাকে জান্নাতের সুসংবাদ শোনাই দেন ওই মানুষগুলার জন্য আমি আল্লাহ জান্নাত বানাই রেখেছি সুভান কোন মানুষগুলো আল্লাহ আমানু যেই মানুষগুলো ইমান এনেছে ইমান আনার পরে আমলে সলে করেছে তাহলে আগে ইমান এনেছে তারপরে আমলে সলে করেছে ইমান না এনে আমলে সলে করে নাই আল্লাহ রবাহ আলমিন বলেন ইন্দিন আমানু যেই মানুষগুলো ইমান এনেছে ওয়ামিলুসলিহাত এরপরে আমলে সলে করেছে লাহুম জান্নাত এই মানুষগুলার জন্য আমি আল্লাহর কাছে আছে জান্নাত সুহান আল্লাহ তাহলে ইমান ছাড়া কোনো লোক জান্নাতে যাবে না ইমান ছাড়া কোনো আমল আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করবেন না আবু জাহেল আবু লাহাবেরা অনেক আমল করেছিল করছে না আবু জাহেল আবু লাহাবেরা আমল করছে কিনা অনেক আমল করছে একটা দুইটা আমল নয় আবু জাহেল আবু লাহাবেরা আল্লাহর ঘরের খাদেম ছিল হাজিদের খেদমত করত হাজিদেরকে পানি পান করাইতো প্রতি বছর আবু জাহেল হজ করত আবু জাহেল খালি হাজি না আল হাজ কি বলেন আমাদের দেশে তিনবার হজ করলে নাকি কি হয় আল্লাহ হয় আবু জাহেল তিনবার না অসংখ্যবার হজ করছে তাহলে আবু জাহেল তো আলহাজ কি কন কতবার হজ করছে আবু জাহেল আবুল আহাবেরা খালি হজ করে নাই আবু জাহেল আবুল আহাবেরা ছিল আমিরুল হজ হজের আমির তাদের নেতৃত্বে হজ হইতো তারা হাজিদেরকে থাকার ব্যবস্থা করত খাওয়ার ব্যবস্থা করত পানি পান করার ব্যবস্থা করত তারা কোটি কোটি টাকা ওই যুগে তারা আল্লাহ রাস্তায় সদাকা করত তারা যখন আবু জেহেল বদরের যুদ্ধে যায় আবু জেহেল আল্লাহর ঘরের গিলাপ ধরে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাপদাদার মিল্লা বাপদাদার দিন ধ্বংস করে দিতেছে আমরা আওলাদের আসুল আবু জাহেলেরা কিন্তু আওলাদের আসুল এটা জানেন তো আবু জাহেল আবুল আহবেরা আওলাদের আসুল যে সেই রসুলের আওলাদ না ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ ইসমাইল আলহিসের সালামের আওলাদ তারা বলে রাব্বুল আলমিন আমরা হইলাম আওলাদের আসুল এই জমিনে ইসলামের ঠিকাদারি দিনের ঠিকাদারি আমাদের কাছে আজকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম এসে আমাদের বাপ দাদার রেখে যাওয়া ইসলামটা ধ্বংস করে দিতেছে আল্লাহ আমাদের বাপ দাদার আব্দুল মুতালিবের ধর্ম রক্ষা করার জন্য বদরের ময়দানে রওনা দিছি আল্লাহ আমাদেরকে আপনি বিজয় দান করেন কার দোয়া আবু জাহেলের দোয়া তাহলে আবু জাহেল আমল করেছে দোয়া একটা গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহর কাছে দোয়াও করেছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম একদিন সুরা সাজদা তালাবাদ করতেছিলেন কাফেরদের সামনে কাফেরেরা নবী সাল্লাম যখন সেজদার আয়াত তালাবাত করলেন নবী সাল্লাম সেজদা করলেন ওই কাফেরেরাও সবাই মিলে নবী সাল্লামের সাথে সেজদা করেছে তাহলে কাপেরারা সেজদাও করছে দোয়াও করছে হজও করছে হজের আমলও করছে হাজিদের খেদমত করছে আমল কি কম করছে না এত আমল করেছে আবু তালেব এত বেশি আমল করেছে আল্লাহ রসুল সাল্লামের জন্য দীর্ঘ তিন বছর সে আবে আবি তালেবের ভিতরে অবরুদ্ধ জীবন যাপন করছে ইসলাম গ্রহণ করে নাই কিন্তু বাতিদার জন্য আল্লাহর নবীর জন্য তিন বছর কষ্টকর জীবন যাপন তারাও করছে সব জেনেছে আল্লাহ রসুল সাল্লাম হক কিন্তু ইসলাম গ্রহণ করে নাই এই ইসলাম না থাকার কারণে ইমান না থাকার কারণে এত আমল করেছে সমস্ত আমল তাদের বরবাদ ওই আমল কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না নামি হয়ে গেছে কি কারণ ইমানটা সমস্যা ইমানটা ঠিক হয় নাই ইমানটা যদি ঠিক না থাকে আমি আপনি যত আমল করি কোন আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবল হবে না শয়তান আমাদেরকে সুকৌশলে ইমানটা ধ্বংস করে দিয়ে ইমানটা নষ্ট করে দিয়ে আমাদেরকে আমল করার জন্য লাগাই দিছে লাগাই দিয়ে তোরা সারা রাত আমল কর আমি নাকে তেল দিয়ে ঘুমাই কারণ আমি তোদের ইমানটা নষ্ট করে দিছি সারা রাত আমল করলেও তোরা নাম্বার পাবি জিরো সারা রাত আমল করবি সকালবেলা সমান সমান জিরো পাবি কারণ তোদের ইমানের মধ্যে সমস্যা ইমানের মধ্যে আমি সমস্যা তৈরি করে দিছি তোদের ইমানের ভিতরে কুফর ঢুকাই দিছি তোদের ইমানের ভিতরে সেরেক ঢুকাই দিছি তোদের ইমানের ভিতরে বেদার ঢুকাই দিছি বাস এবার তোরা ইমান নষ্ট করে সারা দিন সারা রাত আমল নিয়ে ব্যস্ত থাক এই আমল আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে কোনো কাজে আসবে না তাহলে আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হয় আমল যদি কবলযোগ্য হতে হয় তাহলে এক নম্বরে হইতে হবে কি ইমানটা বিশুদ্ধ হইতে হবে এক নম্বর শর্ত কি ইমান বিশুদ্ধ হইতে হবে খালি ইমান থাকলে হবে না খালি ইমানের দাবি করলে হবে না আমি ইমানদার ইমানটা হইতে হবে একেবারে বিশুদ্ধ একেবারে সহি ইমান হইতে হবে বিশুদ্ধ ইমান বিশুদ্ধ ইমান কাকে বলে বিশুদ্ধ ইমান ওই ইমান যেই ইমানের ভিতরে কুফর থাকবে না যেই ইমানের ভিতরে সেরেক থাকবে না যেই ইমানের ভিতরে বেদাত থাকবে না ওই ইমানটা হলো বিশুদ্ধ ইমান ওই ইমান দিয়ে জান্নাত পাওয়া যাবে ওই ইমান দিয়ে হেদায়ত পাওয়া যাবে ওই ইমান দিয়ে নিরাপত্তা পাওয়া যাবে ওই ইমান দিয়ে আমলগুলো আল্লাহর কাছে কবুল হবে সোহান আল্লাহ পাক সৌরা আল আল আমের বিরাশি নম্বর আয়তে আল্লাহ পাক বলছেন আল্লাদিন আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়াহুম মুহতাদুন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ আমানু যে মানুষগুলো ইমান এনেছে তাদের ইমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই অর্থাৎ ইমানটাকে শিরিকের সাথে মিশ্রিত করে নাই ইমানটাকে শিরিক মুক্ত রেখেছে উলাইকালাহুমুল আমনু এই মানুষগুলার জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতেও নিরাপত্তা রেখেছেন আখেরাতেও আল্লাহ রব্বুল আলমিন নিরাপত্তা রেখেছেন সোহার আজকে সারা দুনিয়াতে নিরাপত্তাহীন একটা জাতি বসবাস করে পৃথিবীতে যেই জাতির কোনো নিরাপত্তা নাই যেই জাতির রক্তের কোনো মূল্য নাই যেই জাতি হাজার হাজার মেরে ফেললেও কোনো জবাবদিহি নাই ওই জাতিটার নাম কি মুসলমান ওই জাতির নাম কি সারা দুনিয়াতে সমগ্র পৃথিবীতে লক্ষ্য করে দেখেন যত জায়গায় মার খায় যত জায়গায় নির্যাতিত হয় যত জায়গায় রক্ত ঝরে তারা কারা মুসলমান আমাদের ভাই আমাদের বোন আর যারা মারে তারা দুনিয়ার বিভিন্ন জাতি ইহুদিরা মারে নাসারারা মারে হিন্দু বৌদ্ধ আর যত যত জাতি আছে সবাই খালি মারে মায়ের খায় শুধু একটা জাতি তারা হলো মুসলমান অথচ সারা দুনিয়ার নেতৃত্ব দেওয়ার কথা মুসলমান সারা দুনিয়া থর থর করে কাঁপবে মুসলমানের ইমানের ভয়ে আজকে মুসলমান কেন মারি খায় আল্লাহ রব্বুল আলমিন এই আয়তে বলে দিছেন আমন যতক্ষণ পর্যন্ত মুসলমান সেরেক মুক্ত থাকবে যতক্ষণ মুসলমানের ইমানটা সেরেক মুক্ত থাকবে মুসলমানের ইমানের মধ্যে সেরেক থাকবে না ততক্ষণ আল্লাহ রব্বুল আলমিন এই মুসলমানের নিরাপত্তা দিবেন সুহান আল্লাহ আর যখনই মুসলমানের ইমানের ভিতরে সেরেক ঢুকে যাবে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানের থেকে নিরাপত্তা আল্লাহ তুলে নিবেন যতদিন জমিনে মুসলমান সেরেক মুক্ত ছিল যতদিন মুসলমানের ইমান ছিল সেরেক মুক্ত তহিদি ইমান ততদিন দুনিয়াতে মুসলমান মার খায় নাই বরং আটলান্টিক মহাসাগরের তীরেও যদি একজন মানুষ বা একটা প্রাণী অমর ইবনে খাত্তাবের নাম শুনেছে ওসমান ইবনে আপ্পানের নাম শুনেছে আলী ইবনে আবি তলেবের নাম শুনেছে তারাও ভয়ে থরথর করে কাটছে কারণ তাদের ইমানের ভিতরে সেরেক মিশ্রিত ছিল না যখনই মুসলমানের ইমানের ভিতরে সেরেক মিশে গেছে তখনই আল্লাহ রব্বুল্লা আলমিন মুসলমানের থেকে নিরাপত্তা তুলে নিছেন এই জন্য আজকে সারা দুনিয়াতে নিরাপত্তাহীন অবস্থায় এই জুলুমের অবস্থায় নির্যাতিত অবস্থায় যে জাতিটা আছে তারা হলো মুসলমান তাহলে আজকে সারা পৃথিবীতে নির্যাতিত হওয়ার মূল কারণ আমাদের ইমানের ভিতরে সেরেক ঢুকে গেছে ইমানটা বিশুদ্ধ নাই এই ইমান বিশুদ্ধ না থাকলে দুনিয়াতেও যেমন নিরাপত্তা পাওয়া যাবে না আখেরাতেও নিরাপত্তা পাওয়া যাবে না এই জন্য ইমানটা যদি বিশুদ্ধ হয় তাহলে দুনিয়াতেও নিরাপদ আল্লাহ পাক নিরাপত্তা দিবেন এবং জান্নাতেও আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে আখেরাতে জান্নাতে পৌঁছায় দিবেন সুহান আল্লাহ পাক বলেন ওয়াহম মহতাদুন যেই জাতি যে মানুষগুলো যে ইমানদার গুলো তাদের ইমানকে সেরেক মুক্ত রেখেছে এই মানুষগুলা হলো হেদায়ত প্রাপ্ত মানুষ সোহান হেদায়ত প্রাপ্ত মানে হেদায়ত পাইছে ওই মানুষগুলা যে মানুষগুলো তার ইমানকে সেরেক মুক্ত রেখেছে তাহলে আমল কবুল হইতে হলে প্রথম কাজ বিশুদ্ধ ইমান বিশুদ্ধ ইমান হইতে হলে তিনটা জিনিস বলছি মূলত নম্বর বিশুদ্ধ ইমান হতে হলে ইমানকে কুফর মুক্ত রাখতে হবে ইমানটাকে কুফর মুক্ত রাখতে হবে কুফর কুফর তো আমরা বুঝি কুফর মানে কি অস্বীকার করা কুফর মানে আল্লাহ রব্বুল্লা আলমিন যা বলছেন আল্লাহ রসুল সাল্লাহ যা বলেছেন এগুলোকে অস্বীকার করা এগুলোকে না মানা এটার নাম হলো কি কুফর ইমানের যতগুলো রোপণ আছে ইসলামের যতগুলো রোপন আছে এহসানের রোপণ আছে এগুলোকে অস্বীকার করার নাম হলো কুফর আমরা কি কুফর করি কুফর করি না অনেকে চুপ আছে বোঝা গেছে করে আমরা কি কুফর করি নাকি করি না করি কিন্তু আমরা জানি না এটা আমরা কুফরি করতেছি কুফরি মুসলমানেরাই বর্তমান দুনিয়াতে কুফরি করে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আলী ইবনে আবি আল্লাহ একটা দায়িত্ব দিলেন একদিন নবী সাল্লাম এক জানাজায় গেলেন জানাজার নামাজ শেষ হইল আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বললেন তোমাদের মধ্যে কে আছে যাকে আমি নবী তিনটা দায়িত্ব দিব এই তিনটা দায়িত্ব পালন করবে এরকম কোন মানুষ আছো কিনা এক যুবক লাভ মেরে দাঁড়াই গেছে কয়া রসুল্লাহ সাল্লাম আনা লাহা এই দায়িত্ব পালনের জন্য আমি আছি আমি হাজির আল্লাহ রসুল সাল্লাহ বলেন যাও এই মদিনার সীমানা যতটুকু আছে যেই মদিনার সীমানার মধ্যে আমি নবী নেতৃত্ব দিই আমার আন্ডারে যে মদিনা মনোবরা এই মদিনা মনোবরার ভিতরে ঘুরে ঘুরে তিনটা কাজ করবা এক নম্বর কাজ আল্লাহ তাদা তেমসালান ইল্লা তমাস্তা কোন জায়গায় যদি কোনো প্রতিকৃতি দেখো কোন ধরনের কোন প্রতিকৃতি বানানো আছে কোন মূর্তি বানানো আছে কোন ধরনের এরকম মানুষের বা কোনো প্রাণীর কোন প্রতিকৃতি মদিনার সীমানার মধ্যে আছে তুমি গিয়ে এগুলা সবগুলা ভেঙ্গে সমান করে দিবা এটা হলো এক নম্বর কাজ দু নম্বর কাজ আল্লাহ তাদা সৌরাতান ইল্লা তমাস্তা যত জায়গায় যত ছবি আছে সমস্ত ছবিগুলো গুলো ছবিগুলাকে ভেঙে দিবা যত জায়গায় ছবি বানানো আছে মানে ছবি তৈরি করা আছে এই ছবিগুলোকে তুমি নষ্ট করে দিবা প্রতিকৃতি থাকলে এগুলা ভাঙ্গি দিবা আর কি করবা ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা উঁচু কবর যদি পাও উঁচু কবর গুলারে ভাঙ্গি সমান করে দিবা কবরের উপরে যদি ঘর বানানো কবরের উপরে গম্বুজ বানানো কবরের উপরে মশারি দেওয়া কবরের উপরে বিশাল বিশাল উঁচু করে বানানো এগুলা সবগুলারে ভেঙ্গে সমান করে দিবা মদিনাতে দেখছেন না বাকি কবরস্থান দেখছেন যারা হজে গেছেন দেখছেন বাকি কবরস্থান আল্লাহ আকবর এই কবরস্থানে যারা শুয়ে আছে সবগুলা সাহাবাই কেরাম তাবেনি কেরাম বড় বড় ওলামাই কেরামদের কবর এখানে শুয়ে আছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষগুলো এখানে শুয়ে আছেন বিশাল বিশাল সাহাবাই কেরাম মাহাতুল মোমিনেরা কিন্তু কবরগুলো দেখছেন সমান করে দেওয়া আছে সমান না কারো কবর একবার উঁচুও নাই কারো কবর নিচুও নাই সব কবর সমান আচ্ছা আল্লাহ রসুল সালাম বললেন যাও এই তিন কাজ করে আসবে এই লোকটা খুশি হয়ে নেমে গেছে মনে করছে আল্লাহ রসুল সাল্লাহাম দায়িত্ব দিছে কতই না সহজ এই কাজগুলো যে কত কঠিন যে লোক ময়দানে নামে নাই সে বুঝে নাই নেমে গেছে এই সাহাবি কিছু দূর যাওয়ার পরে অসু কবর ভাঙ্গা শুরু করে দিছে এলাকার লোকেরা দৌড়াই আসি কয় এই মিয়া আমাদের আল্লাহর অলির কবর ভাঙিয়ে ফেলতেছে দেখো আল্লাহর অলির দুশ্মন আসি গেছে আল্লাহর অলির দুশ্মন দেখো অলিয়া উলিয়া পছন্দ করে না অলিয়া উলিয়া দেখতে পারে না অলিয়া উলিয়ার কবর ভাঙি ফেলতেছে যে উঁচু উঁচু এরা আমাদের বিরাট বিরাট আল্লাহর অলি ছিল এদের বিশাল বিশাল পাওয়ার ছিল এরা কবরে বসে এখনো দুনিয়া চালায় নাহজবিল্লা অথচ আমাদের আল্লাহর অলির কবর ভাঙ্গি ফেলতেছে বরবাদ এই লোকের বাধা দাও অলির দুশ্মন আচ্ছা এবার ব্যাংকে দেবে কত দূর গেছে দেখে প্রতিকৃতি ব্যাংকতে গেছে ছবি ব্যাংকতে গেছে লোকেরা এসে দিছে দৌড় এই লোক আমাদের নেতা আমাদের বুজুর্গ আমাদের মুরব্বীদের কবরে আমাদের মুরব্বীদের ছবিতে আমাদের মুরব্বীদের প্রতিকৃতিতে এই লোক আক্রমণ করছে এই লোক শেষ পর্যন্ত মদিনা মদিনার লোকেরা এই লোকের এমন দৌড়ানি দিছে এই লোক ভয় পাই গেছে কিছুই করতে পারে না চলে এসছে আল্লাহ রসুল সাল্লাম বললেন আলী ইয়া আলী এই কাজের জন্য আমি যারে মনোনীত করছি সেই হলো আলিব নেয়াবি তালেব আলী যাও এই তিনটা কাজ করে সেরে আসো মদিনার থেকে তবে এখানে খেয়াল রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান হওয়ার আগে এই তিন কাজ করেন নাই এজন্য আবার যে সে যাই কাজ শুরু করে দেওয়া যাবে না নবী সাল্লাম মক্কা মোকার মূর্তি সামনে রেখে নামাজ পড়ছেন বাইতুল্লাহর ভিতরে মূর্তি ছিল কোন মূর্তি আল্লাহ রসুল সরান নাই আল্লাহ রসুল সাল্লাম সেখানে সলাত আদায় করছেন কিন্তু মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল সাল্লাম সবগুলো মূর্তি কাবা থেকে সরাইছেন মক্কা বিজয়ের আগ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাম কোন মূর্তির উপরে আক্রমণ করেন নাই কোন মূর্তি ভাঙেন নাই মদিনা মনাবরাতেও নবী সাল্লা সাল্লামের নেতৃত্ব কায়েম হওয়ার আগে নবী সাল্লা সাল্লাম এই নির্দেশ দেন নাই এজন্য ব্যক্তি পর্যায়ে কাজ করা যাবে না আচ্ছা আলী রাদি আল্লাহ তালকে নবী সাল্লাম বললেন এই তিন কাজ করে চলে আস আলী রাদি আল্লাহ গেলেন যত জন যত বাধা বিপত্তি দিলেন আলী রাদি আল্লাহ কিছুই শুনলেন না এই তিনটা কাজ করে সে বললেন ইয়ার রসুল আল্লাহ সাল্লাম আপনার আলীরে যেই দায়িত্ব দিছেন আপনার আলী সেই দায়িত্ব পালন করে ফেলছে সোহান আলী এমন এক লোক আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন আগামীকাল সকালে আমি এমন এক লোকের হাতে পতাকা তুলে দিব যে লোকটারে আল্লাহ রব্বুল এবং আল্লাহ রসুল সাল্লাম মহব্বত করে আল্লাহ রসুল সাল্লাম বললেন আজকে মদিনাকে সেরেক মুক্ত করা হলো সেরেক মুক্ত নগরী হয়ে গেল মদিনা ফামান আদা লিসুনাতে মিনহাজা কেয়ামতের আগ পর্যন্ত আমার কোন উম্মত যদি আবার পুনরায় এই কাজগুলা চালু করে আমি নবী যেগুলো আজকে মদিনাতে ধ্বংস করে দিলাম মদিনা থেকে উচ্ছেদ করে দিলাম আমার উম্মত যদি আবার এগুলাকে চালু করে কেয়ামতের আগে ফাকাদ কাফারা বিমা উনসিলা আলা মোহাম্মদিন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই লোকটা মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল করা হয়েছে এই জিনিসগুলার প্রতি সে কুপরি করল নাউজুবিল্লা তাহলে মুসলমান এই কাজগুলা করে কিনা বলেন তো দেখি আল্লাহ রসুল সাল্লাম যে কাজগুলো উচ্ছেদ করে দিলেন মদিনা থেকে নির্মূল করে দিলেন এই নবীর উম্মতেরাই আবার সেগুলোকে পুনর্জাগরণ করছে তাহলে এই নবীর উম্মত কুফরি করে কি করে না তাহলে ইমান বিশুদ্ধ না ইমানের ভিতরে কুফরি আছে যেই ইমানের ভিতরে কুফরি আছে যত আমল করুক ফাকাদ হবে তামালহু তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কোনো আমল তার কাজে আসবে না নামাজও পড়ে কুফরিও করে রোজাও রাখে কুফরিও করে হজও করে কুফরিও করে জাকাত দে কুফরিও করে ওই কুফরির কারণে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে তাহলে আমল ঠিক রাখতে হইলে কুফর মুক্ত ইমান লাগবে আরেকটা কুফরের কথা বলি কুফরি অনেক শত শত কুফরি আছে আমাদের মধ্যে আমি শুধু দুই একটা ইঙ্গিত দিয়ে যাচ্ছি আল্লাহ রসুল সাল্লাম বলেন মান আতা কাহিনান আও আর্রাফান কোন লোক যদি কোন গণকের কাছে যায় কোন ভাগ্য গণনাকারীর কাছে যায় হাত গণনা করতে গেছে ভাই আমার হাতের রেখাগুলা দেখেন কোনটা কোন দিকে গেছে আমার ভাগ্যের কি অবস্থা করে না অনেকে দেখবেন হাত গণাইতে যায় হাত গণায় হাত দেখায় হাতের রেখাগুলো দেখে আমার ভাগ্যের অবস্থা কি আবার কেউ বলে ভাই আমার রাশিটা একটু দেখেন তুলা রাশির কি অবস্থা বিচ্ছিক রাশির কি অবস্থা মেষ রাশির কি অবস্থা কন্যা রাশির কি অবস্থা কর্কট রাশির কি অবস্থা আমার রাশি দেখেন দেখে না বিশাল আমাদের দেশে রাশি গণনা করে অনেকেই দেখবেন রাশি গণনা করে আল্লাহ রসুল সাল্লাম বলেন মান আতা কাহেনান কোন লোক যদি এরকম ভাগ্য গণনা করার জন্য কোন গণকের কাছে যায় কোন ভবিষ্যৎ বক্তার কাছে যায় গিয়ে তার হাত দেখায় তার রাশি গণনা করে আল্লাহ রব্বুল আলমিন চল্লিশ দিন পর্যন্ত এই ব্যক্তির কোন আমল কোন সলাত আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন না নাউজুবিল্লাহ চল্লিশ দিন এই লোকের কোন আমল কোন সলাত আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন না শুধু জিজ্ঞাসা করছে শুধু জানতে চাইছে এখনো বিশ্বাস করে নাই এমনি যাই বলছে ভাই একটু দেখেন তো আমার হাতটা দেখেন তো ভাই কি অবস্থা ভাই একটু রাশিটা দেখেন তো এখন ওই গণক দেখছে দেখি বলতেছে শোনো তোমার তো ভবিষ্যতে দুইটা বড় বড় বিপদ আছে তোমার তো এই সমস্যা আছে তোমার এই সমস্যা আছে তোমার এত টাকা লাগবো তোমার এগুলো সব আমি কেটে দিতেছি বাস এই লোক বিশ্বাস করে ফেলছে আল্লাহ রসুল সাল্লাম বলেন যা বলছে লোকটা বিশ্বাস করে ফেলছে বিশ্বাস করে পকেটের থেকে টাকা বের করে দিছে ভাই নাও চাউল লাগবো এত কেজি ডাল লাগবো এত কেজি এটা লাগবো এত কেজি সব আনে দিছে আমার বিপদগুলা একটু দূর করে দাও আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন বিমা আলা এই লোকটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনের উপরে কুফরি করল নাউজুবিল্লাহ তাহলে কুফরি করলো কি করলো না তাহলে মুসলমান তার ইমানের সাথে যদি কুফরি থাকে কোন আমল তার কাজে আসবে না যত সদাকা করুক যত দান করুক যত আমল করুক কোন আমল তার কাজে আসবে না তাহলে আমল কাজে আসতে হলে ইমানটাকে কুফর মুক্ত করতে হবে ইমানটা কুফর মুক্ত করা লাগবে ইমানটা বিশুদ্ধ করে অল্প আমল করেন অনেকে আসে কয় হুজুর সৌদি আরবের মানুষের দেখছি খালি সুন্নত পড়ে না খালি ফরজ পড়ে চলে যায় বলে না কয় খালি ফরজ পড়ে সুন্নত তুন্নত কিছু পড়ে না আমরা বাঙালিরা কত ভালো দেখেন ফরজও পড়ি সুন্নত পড়ি নফলও পড়ি কত কিছু পড়ি আমি বলি ভাই ঠিক আছে সুন্নত নফল সব পড়েন এটা খুব ভালো কথা সৌদি আরবের মানুষ সুন্নত পড়ে না কথা প্রথম কথা এটা ঠিক না কারণ তারা জানে সুন্নত নামাজ ঘরে পড়লে ডাবল সোয়াব এই জন্য তারা মসজিদে না পড়ে মসজিদে পরস পড়ে ঘরে চলে যায় বাসার যায় পড়ে কিন্তু আমরা তো এই আমল জানি না আমরা সব মসজিদে পড়ি আমরা বাসায় উজুও করি না পানি খরচ হয়ে যাইব মসজিদের পানি দিয়ে উজু করি <laughs> দেখবেন যে ঢাকা শহরে ঢাকা শহরে তো পানি কি নিয়ে ব্যবহার করতে হয় অনেকে বাসায় উজু করে না পানি বেশি খরচ হইব এই জন্য মসজিদের পানিতে উজু করে পাশে বাসা তো বাসা থেকে উজু করি আসে না মসজিদে আসে উজু করে তাহলে যে মানুষ আমরা মসজিদে এসে উজু করি মসজিদে সুন্নত পড়ি আমরা জানি না যে বাসা সুন্নত পড়লে ডাবল সোয়াব আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বাদাল জুমা যদি মসজিদে পড়তেন তাহলে পড়তেন চার রাকাত যদি বাসায় যাই পড়তেন তাহলে পড়তেন দুই রাকাত কেন ওই বাসার দুই রেখাত আর মসজিদের চারি রেখাতে সমান তাহলে এই মাসালা কিন্তু তারা জানে এই জন্য তারা মসজিদে আসে ফরজ পড়ে বাসা যায় সুন্নত পড়ে আচ্ছা ধরে নিলাম তারা সুন্নত পড়ে নাই আমরা ফরজও পড়লাম সুন্নতও পড়লাম নফলও পড়লাম সব পড়লাম এরপরে নামাজটা শেষ করি সুন্দর মতে বাহিরে যাই হাতের মধ্যে একটা তাবিজ লাগাই নিছি গলার মধ্যে একটা তাবিজ লাগাই নিছি কোমরের মধ্যে একটা তাবিজ লাগাই নিছি পায়ের মধ্যে একটা তাবিজ লাগাই নিছি কবর একটা পাইলে সেজদা একটা দিয়ে দিছি কবর পাইলে সম্মান জানানো শুরু করে দিছি দুনিয়ার সেরেক করে ফেলছি ফরজ ওয়াজিব সুন্নত নফল যা পড়ছি সব বরবাদ খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছি কিন্তু ওই আল্লাহর বান্দা শুধু পরস পড়ছে হয়তো সুন্নত পড়ে নাই কিন্তু কোনো সেরেক করে নাই কুফর করে নাই লোকটার সব আমলটা রয়ে গেছে সুহান আমি সব পড়লাম ফরজও পড়ছি সুন্নত পড়ছি নকলও পড়ছি এরপরে যে সেরেক করলাম তাহলে আমার সব বরবাদ সব শেষ কিন্তু ওই লোকে তো সেরেকটা করে নাই তাহলে তার চার রেখাত পড়ছে ফরজ পড়ছে ফরজটাই তার আমল্লামায় আছে তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা প্রথম কথা হলো ইমান হতে হবে সেরেক কুফর মুক্ত দুই নম্বরে খেয়াল রাখতে হবে ইমানটা হইতে হবে সেরেক মুক্ত সেরেক মুক্ত তাওহিদি ইমান হইতে হবে না হয় যত আমল করব কোনো আমলে কাজে আসবে না যদি সেরেক থাকে সমস্ত আমল তার বরবাদ হয়ে যায় সৌরা জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ রব আলমিন বলেন ইলাইকা লাইন আমালুক আমি সমস্ত নবীদেরকে ওহী নাজিল করে জানিয়ে দিছি আদম আলাই সালাম থেকে শুরু করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকে ওহি নাজিল করে জানাই দেওয়া হয়েছে লাইন আশরাক্তা আমালুক যদি সেরেক করো তোমার সমস্ত আমল বরবাদ একটা সেরেক করলে তোমার সব আমল বরবাদ হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে সেরেক এত বিষাক্ত এত বিষাক্ত আটলান্টিক মহাসাগরের মাঝখানেও যদি এক ফোঁটা সিরিক যদি সিরেকের বিষ যদি ছেড়ে দেওয়া হয় পুরা আটলান্টিক মহাসাগরের পানি বিষাক্ত হয়ে যাবে কারণ নবীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন এই এই অর্ডারটা আল্লাহ নবীদেরকে বলছেন লাইন ও নবীরা তোমরা যদি সেরেক করো তোমাদের সব আমল বরবাদ নবীদেরকে বলছেন আল্লাপাক নবীদের আমলগুলা হইল মহাসাগরের মতো আমল নবীদের আমল আমার আপনার মতো কুয়ার আমল না খাল বিলের আমল না ছোট্ট অল্প আমল না নবীদের আমল হইল মহাসাগরের মতো আমল প্রশান্ত মহাসাগরের মতো আমল আটলান্টিক মহাসাগরের মতো আমল নবীদের আমল আল্লাহ বলছেন একটা সেরে করলে নবীদের এই মহাসাগরের মতো আমল নষ্ট হয়ে যায় তাহলে আমাদের আমল তো খুঁজে পাওয়া যাবে না নবীদের আমল পর্যন্ত যদি এই মহাসাগরের আমল যদি নষ্ট হয়ে যায় সেরেকের কারণে আমার আপনার এই ক্ষুদ্র আমল একটা সেরেকের কারণে খুঁজে পাওয়া যাবে না সিরিকের কারণে আল্লাপাক জান্নাতকে হারাম করে দেন সুরাল মায়দার বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ সোবানা বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে সেরেক করবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন আল্লাহর জান্নাত তার জন্য হারাম নাউজবিল্লা জান্নাত পাবে না যদি আল্লাহর সাথে সেরেক করা হয় কিন্তু আমার ভাইয়েরা এবং বোনেরা এই বাংলাদেশে চারিদিকে ঘুরে ঘুরে দেখেন প্রতি রাস্তার মোড়ে মোড়ে সেরেক প্রতি রাস্তায় রাস্তায় সেরেক প্রতি বাড়িতে বাড়িতে সেরেক গ্রামে গ্রামে সেরেক এলাকা এলাকা সেরেক সেরেকের কারখানা সেরেকের ফ্যাক্টরি সেরেক উৎপাদিত হয় অথচ সেরেক করলে সমস্ত আমল নষ্ট হয়ে যায় জান্নাত হারাম হয়ে যায় সেরেক থেকে তাও বানা করে কোনো লোক যদি মারা যায় আল্লাহ রব্বুল্লা আলমিন কেয়ামতের দিন সব গুণা ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু সিরকের গুণা আল্লাহ রব্বুল্লাহ আলমিন মাফ করেন না আল্লাহ ইয়ে পাকে স্পষ্ট বলে দিয়েছেন ইন্নআল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন ইচ্ছা করলে তোমার সমস্ত আমল সমস্ত গুণা আল্লাহ তোমার মাফ করে দিতে পারেন কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন শেরিকের গুণা মাফ করবেন না তাহলে এত মারাত্মক অপরাধ যে অপরাধের কারণে সমস্ত আমল নষ্ট হয়ে যায় তাহলে আমল ঠিক রাখতে হলে সেরেক করা যাবে না আকিদার মধ্যে সেরেক থাকা যাবে না আমলের মধ্যেও সেরেক থাকা যাবে না আকিদার মধ্যে অনেক সেরেক আছে আমাদের দেশে আমাদের মধ্যে আকিদার মধ্যেও সেরেক আছে আমলের মধ্যেও সেরেক আছে আকিদার সেরেক কিরকম আকিদার সেরেক হইল আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাসাল্লাম দুইজনকে এক বানাই ফেলা আকিদার সেরেক আহমদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নাই খালি একটা মিমের পর্দা মিমের পর্দা উঠে গেলে আহাদ আর আহমদ এক হয়ে যায় এটা কি সের কি আকিদা যে আহমদ আর আহাদ দুইজন কি হয়ে যায় এক হয়ে যায় খালি মিম একটা বেশ কম মিমটা তুলে দিলে আহাদ আর আহমদ এক নাউজুবিল্লা তারপরে বলে আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুরতে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আকৃতিতে দুনিয়াতে আত্মপ্রকাশ করছে এটা কি আকিদা সের কি আকিদা যে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ ইসলামের সুরতে আকৃতিতে দুনিয়াতে মানুষের সামনে আত্মপ্রকাশ করছে বাংলাদেশের অসংখ্য মানুষ এই আকিদায় বিশ্বাস করে এই আকিদা কি সেরকি আকিদা অসংখ্য মানুষ বিশ্বাস করে আল্লাহ মানুষের ভিতরে ঢুকে যায় মানুষ আল্লাহর ভিতরে ঢুকে যায় এই বিশ্বাসও বাংলাদেশে আছে আছে না মনসুর হাল্লাজের ভিতরে আল্লাহ ঢুকে গেছে আল্লাহর ভিতরে মনসুর হাল্লাজ ঢুকে গেছে আমাদের দেশের ওয়াজ মাহফিলও শোনা যায় যে মনসুর হাল্লাজ আল্লাহ দাবি করে আল্লাহর অলি হয়ে গেছে তাহলে মনসুর হাল্লাজের ভিতরে আল্লাহ ঢুকে আল্লাহর ভিতরে মনসুর হাল্লাস ঢুকে এবং জালহাদিস বানানো হয়েছে কালবল মেনে আর সোল্লাহ মোমিনের কলব নাকি আল্লাহর আর সনাউজবিল্লা আল্লাহ আসমান জমিন কোন জায়গায় জায়গা পায় না মোমিনের ছোট্ট একটা কলবের ভিতরে আল্লাহর জায়গা হয় এই কথা শুনছেন না এটা সেরকি কথা আল্লাহ কিভাবে মানুষের ভিতরে ঢুকবে আল্লাহ মানুষের ভিতরে ঢুকেন না আল্লাহ কোথায় আল্লাহ মাকান আল্লাহ হলেন আকাশে আল্লাহ হলেন উপরে আল্লাহ কোন দিকে আমরা দোয়া করার সময় হাত তুলি কোন দিকে রব্বানা মিনাল হাত কোন দিকে যায় আল্লাহ যদি দিকে হয় সব জায়গায় হয় তাহলে হাত ঘুরবে কোন দিকে রব্বানা জলামনা না ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হাত চারিদিকে ঘুরানোর কথা না আল্লাহ তো দিকে তা হাত কি দিকে ঘুরে হাত কোন দিকে আল্লাহ রব্বুল্লা আলমিন উপরের দিকে আমার আপনার ফেতরত সাক্ষ্য দিচ্ছে আল্লাহ উপরের দিকে এজন্য হাতটা উপরের দিকে নবী সালাম মেয়েরাজে গেছেন কোন দিকে মেয়েরাজে গেছেন কোন দিকে আল্লাহ রব্বুল আলমিন সব জায়গায় হাজির নাজির হইলে মেয়েরাজে যাওয়ার দরকার কি আল্লাহ তো এখানেও হাজির সব জায়গায় হাজির এত উপরে মেয়েরা যেখানে আল্লাহ রব্বুল্লা আলমিন নিলেন আল্লাহর যদি কোনো আকার না থাকে সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জান্নাত দোজক সে মাই কেয়া করো আর জুহে মাই তুজে দেখা করো আল্লাহ তোমার সাথে দেখা করতে চাই তা আল্লাহ দেখবো কি আল্লাহ তো আকারে নাই তা আল্লাহ দেখবোটা কি তাহলে বোঝা যায় আল্লাহ রব্বুল্লা আলমিনের আকার আছে তবে আল্লাহর আকার আল্লাহর মতো আমরা জানি না আল্লাহ রব্বুল্লা আলমিনের আকার কেমন তবে আল্লাহ রব্বুল্লা আলমিন তার হাতের কথা প্রকাশ করছেন তার চেহারার কথা প্রকাশ করছেন তার কদমের কথা প্রকাশ করছেন যেগুলো আল্লাহ রব্বুল্লা আলমিন প্রকাশ করেছেন যেভাবে প্রকাশ করেছেন আমরা শুধু সেইভাবে ইমান আনব এগুলাকে অস্বীকার করার কোনো উপায় নাই বলা যাবে না না না না আল্লাহর এগুলা নাই আল্লাহ বলতেছেন আছে আমি কই নাই তাহলে আল্লাহর কথাকে অস্বীকার করা হবে এজন্য আল্লাহর কোন সিফাতকে অস্বীকার করা যদি আল্লাহর সিফাতকে অস্বীকার করা হয় আকেইদার মধ্যে সেরেক যদি আল্লাহর কোন সিফাতকে মানুষের মতো মনে করা হয় কোন মখলুকের মতো মনে করা হয় তাও সেরেক এজন্য আকিদার ভিতরে কোন সেরেক রাখা যাবে না আমলের ভিতরেও কোন সেরেক রাখা যাবে না তাহলে কোন আমল আল্লাহ কবুল করবেন না আমলের সেরেক আমাদের দেশের অসংখ্য ভাই বোন কবরে সাজদা দাদে কবরে সাজদা দাদে না কবরের সামনে সাজদা দাদে জীবিত মানুষকে সেজদা দে কত জায়গায় সেজদা দে অথচ এই সেজদার মালিক হইলেন একমাত্র মহান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলে দিচ্ছেন বান্দা আল্লাহকে আল্লাহ ছাড়া কোন করিও না সাজদা করিও না চন্দ্রকে সাজদা করিও না একমাত্র সাজদা করো ওই আল্লাহ রাব্বুল আলামিনকে যিনি সব লোকের একমাত্র খালেক আল্লাহ তাহলে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না কারো জন্য মান্নত করা যাবে না কারো কাছে কোনো কিছু দোয়া করা যাবে না কারো উপরে তাওয়াক্কুল করা যাবে না কাউকে ভালো মন্দ নির্ধারণকারী শুভ অশুভ নির্ধারণকারী মনে করা যাবে না এগুলা মনে করলে আমার সব আমল বরবাদ আমার আকিদার মধ্যে আমলের মধ্যে ইমানের মধ্যে বেদাত থাকা যাবে না তিন নম্বরে কি বেদাত মুক্ত ইমান হবে ইমান যেমন হবে কুফর মুক্ত তেমন হবে সেরেক মুক্ত তেমন হবে বেদাত মুক্ত যদি আমার আকিদার ভিতরে ভেদাত থাকে আমলের মধ্যে ভেদাত থাকে তাহলে আমার সব আমল বরবাদ আকিদার মধ্যেও কোনো বেদাত থাকা বেদাত কোনগুলো বেদাত হলো ওইগুলো হিয়া তুতলাকু কুল্লমা মিম্মালা বেদাত হলো ওই জিনিসগুলো যেগুলো নতুন নতুন বানানো মহদেসাতন যেগুলা হইল নতুন বানানো হয়েছে নতুন মানে কয় বছর আগে জি কয় বছর পর্যন্ত নতুন কয় বছর পুরাতন আল্লাহ রসুল সাল্লাম সীমানা নির্ধারণ করে দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নাতিল খোলাপা ইরাশিদিন আল মাহদিয়িন আমার উম্মত যখন চারিদিকে একতলাপ আর একতলাপ বেদাত আর বেদাত শুরু হবে তখন আমার সুন্নত আর আমার খোলা পায় রাশেদিনের সুন্নতকে শক্ত করে ধরে রাখবা সুহান আল্লাহ তাহলে নবী সালামের সুন্নত হলো তেইশ বছর নবী সালামের নবতী জিন্দিগি কয় বছর তেইশ বছর খোলা রাশে রাশেদিনের জীবন সময়কাল কয় বছর তিরিশ বছর খোলা খোলাপায় রাশেদিন কয় বছর তিরিশ বছর তিরিশে আর তেইশ বছর কয় বছর তেপ্পান্ন বছর এই তেপ্পান্ন বছরের ভিতরে যেগুলো ছিল এবাদত এগুলা কেয়ামত পর্যন্ত সুন্নত এই তেপ্পান্ন বছরের পরে নতুন নতুন যত আকিদা বানানো হয়েছে যত আমল বানানো হয়েছে এগুলা সবগুলা বেদাতি আকিদা বেদাতি আমল সীমানা পাইছেন নাই এই তেপ্পান্ন বছর হলো পুরাতন এর পরে যেগুলো বানানো হয়েছে এগুলো সব হলো কি নতুন আর নতুন সবগুলা কি বেদাত আচ্ছা এবার বলেন নবী সাল্লাহ আলাইসাল্লামের যুগে নবী সাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি এই আলোচনা ছিল কিনা ছিল না কোরআনে কারিমের কোন জায়গায় আল্লাহ রবাহ আলমিন সরাসরি বলেন নাই নবী সালাম কিসের তৈরি এরকম কোন আয়াত নাই যে আমি আমার রাসুলকে মাটি দি বানাইছি আল্লাহ কোথাও বলেন নাই নূর দি বানাইছি এ কথাও বলেন নাই সাহাবাই রাম কোনদিন একদিনও জীবনে নবী সালামকে প্রশ্ন করেন নাই সাল্লাম আল্লাহ তো আমাদেরকে মাটি দিয়ে বানাইছে আপনারে কি দিয়ে বানাইছে এই প্রশ্ন করছে কোনোদিন জীবনেও করেন এইভাবে তাবেইনদের যুগ গেল তাবে তাবেনদের যুগ গেল সাতশো আটশো বছর চলে গেছে দুনিয়ার মানুষ সবাই জানে নবী সাল্লাম মানুষ বাসার আর বাসার কিসের তৈরি এটা তো সবাই জানে এটাতে প্রশ্ন করার কি আছে আকিদার কি আছে কারণ আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ বলছেন আমি প্যারেস্তা থেকেও বানাই নাই জিন থেকেও বানাই নাই মানুষ বানাইছে আল্লাহ রসুল কাতেল মালাই খেতু নূর ফেরেস্তাদেরকে আল্লাহ তৈরি করছেন নূর দিয়ে জিন তৈরি করছেন আগুন দিয়ে মানুষ তৈরি করছেন মাটি দিয়ে তাহলে নবী সালাম মানুষ তাকেও তৈরি করছেন আল্লাহ রবাহ আলমের মাটি দিয়ে তিনি তো প্যারেস্তাও না তিনি জিনও না তাহলে এটা প্রশ্ন করবে কেন কেউ কোনোদিন প্রশ্ন করে নাই কিছু করে না হঠাৎ করে কিছু মানুষ নবী সাল্লা সাল্লামের মহব্বতে উত্তরায় মহব্বত এত বেশি জোশ এসে গেছে এসক এসে গেছে না না না খবরদার শোনো আল্লাহ রসুলাম কিন্তু নূরের তৈরি সাত আটশো বছর পরে বানায় ফেলছে তাহলে এই আকিদাটা কি আকিদা বেদাতে আকিদা নতুন বানানো আকেইদা নবী সাল্লা সাল্লামকে আলেমুল গায়েব বানাই দেওয়া হয়েছে নবী সালাম কয় গায়েব জানে আল্লাহ গায়েব জানে নবী গায়েব জানে নাউজবিল্লা নবী সালামকে সব জায়গায় হাজির নাজির বানাই দেওয়া হয়েছে কয় নবী সালাম সব জায়গায় হাজির নাজির এই জাতীয় যতগুলো আকিদা এগুলার নাম কি বেদাতি আকিদা নতুন নতুন আকিদা আকিদার মধ্যে যদি বেদাত থাকে আমলে কোনো কাজে আসবে না সব আমল বরবাদ আকেইদার মধ্যে বেদাত থাকলে নবী সাল্লামের হাউজে কাউসারের পানি পান করা যাবে না নবী সাল্লামের সাপাত পাওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট করে বলেন মান আমিলা আমালান কোন লোক যদি এমন আমল করে যে আমল আমরা করি নাই আমরা মানে আমি করি নাই আমার সাহাবিরা করে নাই ফাহুয়া রাদ্দুন এটা বাতিল এটা প্রত্যাখ্যাত তাহলে বেদাতি আমল যত করবেন বস্তায় বস্তায় কোন আমল আল্লাহর কাছে কাজে আসবে না বর্তমানে আমাদের দেশে সবচেয়ে জটিল হলো বেদাত বোঝা কারণ বেদাত তো দেখতে অনেক সুন্দর বেদাত তো দেখতে সুন্দর শুনতে সুন্দর করতে সুন্দর সব মজা লাগে বেদাতের ভিতরে বাহ্যিক ভাবে অনেক সৌন্দর্য অনেক মজা কিন্তু নকল জিনিস যত নকল জিনিস থাকে সব থাকে বেশি সুন্দর মূল জিনিসের চাইতে দেখবেন নকল জিনিস বেশি সুন্দর মূল স্বর্ণের চাইতে নকল স্বর্ণ চকচক করে বেশি বাজারে যাই দেখবেন যত ফরমালিনওয়ালা মাছ দেখবেন দেখতে সুন্দর যত রকমের দুই নম্বর ভেজাল জিনিস আছে মূল জিনিসের চাইতে সুন্দর বেশি থাকে কারণ বেশি সুন্দর না হলে এটা তো মার্কেটে চলবে না মানুষ খাবে না এই জন্য যেগুলো বেদাত এই বেদাতে আমল যা আছে সব সুন্নতের চাইতে বাহ্যিক ভাবে দেখতে অনেক সুন্দর লাগে মানুষ মনে করে এগুলো খারাপের কি এগুলা তো অনেক সুন্দর কয়েকগুলো দেখতে তো অনেক সুন্দর এগুলা তো খারাপের কি আছে এই কথা মনে করে করে মানুষ বেদাত করে এই বেদাতে আমল যা করবেন সব আমল কি তাহলে যে আমল নিয়ে কবরে যাবো এই আমলটা যদি সুন্নতি আমল না হয় আমলটা যদি হয় বেদাতি আমল তাহলে খালি আমলে আমল বিহীন কবরে যাওয়া লাগবে কারণ যত কষ্ট করলাম সব কষ্ট কি বৃথা যাবে কারণ যদি আমার আমলের ভিতরে বেদাত থাকে নবী সাল্লাহ আলহিম যেই কাজ যেখানে করেছেন যেই সময়ে করেছেন যেভাবে করেছেন নবী সাল্লাম করতে বলেছেন নবী সাল্লা সাহাবিরা করেছেন এইরকম আমল করলে এটা হয় সুন্নত এর বাহিরে নতুন নতুন বানিয়ে যত সুন্দর আমল করা হোক না কেন ওই সব সুন্দর আমলের নাম হলো বেদাত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে দৌড় শিখেছেন শিখেছেন না বালাগাল আলাইহি মহব্বতের সাথে পড়ি দেখবেন শুনতে কি মজা সবাই অনেক খুশি যে সবাই দরুদ পড়তেছে মিলাপ পড়তেছে দোকান উদ্বোধন বাড়ি উদ্বোধন ঘর উদ্বোধন সব উদ্বোধন হয় বালাগালুলা দিয়ে বাংলাদেশে শুনতে অনেক মজা লাগে কিন্তু আসলে এটা বেদাত কি বলেন এটা দরুদ না এটা কি কবিতা কবিতা হয়ে গেছে বাংলাদেশে দরুদ মানুষ মনে করে দরুদ পড়তেছে আসলে এটা কি কবিতা তাহলে যেটা বেদাত এটা শুনতে অনেক মজা লাগে পড়তে অনেক মজা লাগে টেনে টেনে সুন্দর করে করে পড়বেন সবাই মহব্বতের সাথে বলেন আল্লাহ আলা শুনতে মজা লাগে না পড়তেও মজা লাগে কিন্তু আসলে কি এটা বেদাত এই জন্য বেদাত যা আছে এগুলো শুনতে মজা করতে মজা পড়তে মজা বলতে মজা কিন্তু আসলে এগুলো সব রাদ্দুল বাতিল জিকির আসকার করবেন সুন্নতে জিকির করবেন শেষ রাত্রিতে উঠে তাহাজুদের সলাত আদায় করে নির্জনে বসে বসে একা একা বসে বসে আল্লাহর জিকির করবেন জাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু আল্লাহ বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল কেমতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়ার মধ্যে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 রব্বুল্লা আলমিনের আরশে আজিমের নিচে স্থান করে দেবেন আর জিকিরের নামে সবাই মিলে বসে বসে বাতি নেবে দিয়ে একজনের নেতৃত্বে জিকির করতে করতে লাভ মেরে দৌড় দিলাম লাভ মেরে স্টেজে উঠে গেলাম মাইক নিয়ে টান দিলাম বাস ধরে ধরে উপরের দিকে উঠে গেলাম এই জাতীয় জিকির আল্লাহ রসুল সাল্লাম করেন নাই আল্লাহ রসুল সাল্লামের সাহাবিরাও কখনো করেন নাই আল্লাহ রসুল সাল্লাহ সাহাবিদেরকে নিয়ে জিকির করতেছেন সাহাবিরা জিকির করতে করতে দৌড়াই আসি নবী সালামের গলা ধরে ফেলছে এরকম কোন হাদিস শুনছেন কোনদিন জিকির করতে করতে সাহাবাই কেরাম খেজুর গাছের উপরে উঠে বসে রয়েছে এরকম শুনছেন আরব দেশে খেজুর গাছ আছে না মদিনাতে তো কত খেজুর গাছ জিকির করতে করতে তারা খেজুর গাছের উপরে উঠে গেছে এরকম ঘটনা ঘটছে জীবনে ঘটে নাই আল্লাহ রসুল সালামের সাহাবিরা জিকির করতেন তাদের ঠোঁট নড়ত মাথাও নড়ত না বড়িও নড়ত না আল্লাহর জিকির করতো শুধুমাত্র তাদের ঠোঁট নড়াছড়া করতো আর কলবের ভিতরে প্রতিক্রিয়া তৈরি হইত আলা বিজিক্রিল্লাহি তাতমা ইন্নুল জিকির তাদের অন্তরগুলা মতমাইন হয়ে যাইত সুহান আল্লাহ এই জন্য আমার বাইরা এবং বোনেরা আমল যদি কবরে নিয়ে যেতে চাই তাহলে সমস্ত আমলগুলো কি করতে হবে বেদাত মুক্ত আমল করতে হবে অজু করতে গেছি অজুর নিয়ত পড়া শুরু করে দিছি অজুর নিয়ত পারেন নেই নাওয়াইতোয়া না লিরাফিল এটা অজুর নিয়ত আল্লাহ রসুল অজুর এই নিয়ত করেছেন কিনা করছেন তাহলে আল্লাহ রসুল সাহাবাই কেরাম করেন নাই আমি কোথায় পাইলাম আমি করা শুরু করে দিলাম আপনারা যে মাহাপিলে আসছেন নিয়ত পড়ে আসছেন তাহলে তো স্বভাবে পাইবেন না নিয়ত কি করছেন পরে আসছেন কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় বলেন নাই নাওয়াই তোয়ান আজহাবা ইলাল মাহফিল ফি মিন সিরাজগঞ্জ বলছেন তাহলে বোঝা গেল যে নিয়াত পড়া লাগে না নিয়াত পড়া লাগে বাড়ি থেকে যখন বের হয়েছেন আপনার অন্তরের ভিতরে আগে ঢুকছে আজকে এই মা পেলে গিয়ে কোরআন হাদিসের কিছু কথা শুনবো এটা অন্তরের ভিতরে স্থান করার পরে এই অন্তরের ইচ্ছাটাই আপনাকে টেনে এই পর্যন্ত নিয়ে আসছে মানুষ কিন্তু নিজে আসতে পারে না মানুষকে তার আকিদা টেনে নিয়ে যায় মানুষকে তার বিশ্বাস আপনি যেখানেই যান আপনার দুই পা যে সামনের দিকে যায় এটা আকিদা টেনে নিয়ে যায় বিশ্বাস মানুষকে টেনে নিয়ে যায় বিশ্বাস না হলে মানুষ আসে না তাহলে আগে অন্তরের ভিতরে নিয়তটা ঢুকছে নিয়ত করে নিছেন তাহলে অজুর নিয়ত করতে হয় অজুর নিয়ত পড়তে হয় না নামাজের নিয়ত করতে হয় নামাজের নিয়ত পড়তে হয় না রোজার নিয়ত করতে হয় রোজার নিয়ত পড়তে হয় না কিন্তু আমরা কি করি পড়ি তাহলে পড়া কি বেদাত তারপরে অজু শুরু করতে হয় বিসমিল্লা দিয়ে আমি শুরু করলাম বিসমিল্লাহ আজিম আলহামদুলিল্লাহ আলা ইসলাম আল ইসলাম হাক্কুন ওয়াল কুফর বাতেলুন আল ইসলাম নূরুন ওয়াল কুফর জুলমাতুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই দোয়া শিখান নাই শিখাইছেন নাই আমি বানাইলাম এইরকম আমলের ভিতরে যত বেদাত তৈরি করা হয় নতুন নতুন সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয় এই বেদাতের কারণে ওই আমল বাতিল হয়ে যায় এই জন্য আমার বাইরা এবং বোনেরা তাহলে আমলগুলো নিয়ে যদি কবরে যেতে চায় আমলগুলোকে পরিচ্ছন্ন করে নিতে হবে বেদাত মুক্ত করতে হবে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে যে আমলগুলো নিয়ে যাব সে আমলগুলো এখলাসের সাথে করতে হবে কিসের সাথে এক নম্বরে বলছে ইমান বিশুদ্ধ হইতে হবে দুই নম্বরে আমল করতে হবে কিভাবে এখলাসের সাথে আমলের মধ্যে এখলাস থাকতে হবে আমলের ভিতরে এখলাস থাকা লাগবে আমল করব শুধু আল্লাহর সন্তুষ্টের জন্য দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না আজকে আমাদের ভিতরে এখলাস কমে গেছে মানুষকে দেখানোর প্রবণতা বেড়ে গেছে যা আমল করি অল্প স্বল্প বেশিরভাগ করি মানুষকে দেখানোর জন্য কিন্তু আল্লাহকে দেখানোর জন্য আল্লাহর ভয়ে এখলাসের সাথে আমল করি খুবই কম আল্লাহ বলছেন তুমি যেই আমলটা করবা যেই আবাদতটা করবা এখলাসের সাথে করবা আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যা এবাদত করবা প্রত্যেকটা এবাদত খালেজ ভাবে আল্লাহর জন্য করবা কোন রিয়া থাকা যাবে না রিয়া থাকলে সব আমল বরবাদ আজকে আমাদের মধ্যে রিয়া বেড়ে গেছে মসজিদের জুমান নামাজে আসে সবার শেষে মানুষকে ডিঙ্গে ডিঙ্গায় সামনের দিকে চলে যায় দেখছেন নি আপনাদের দিকে মনে আসে না আসে না দেখা যায় শুক্রবারে বাংলাদেশের মসজিদ বানানো হয় শুক্রবারের জন্য বাকি ছয় দিন মসজিদের তেমন কাজ নাই মসজিদের কাজ কয়দিন একদিন সপ্তাহে নামাজ হইল পঁয়ত্রিশ ওয়াক্ত চৌত্রিশ ওয়াক্তের জন্য মসজিদ বানানো হয় না মসজিদ বানানো হয় এক ওয়াক্তের জন্য মসজিদ একটা বানে রেখেছে তিনতলা চারতলা মুসল্লি হয় এক কাতার দুই কাতার জিজ্ঞেস করলে কিরে ভাই আপনাদের মসজিদে এক কাতার দুই কাতার কেন কয় হুজুর শুক্রবারে কিন্তু মসজিদে জায়গা হয় না শুক্রবারে মসজিদে জায়গা হয় না তার অর্থ হলো মসজিদ বানানো হয়েছে শুক্রবারের জন্য বাকি সময় মসজিদের এত দরকার নাই মসজিদের দরকারটা হলো কোন দিন খালি শুক্রবার আর এই শুক্রবারে দেখা যায় কিছু ভাই আসে সবার শেষে কিন্তু পিছন থেকে মানুষ কেটিং গেটিং এর সামনে আসে যাতে বুঝে যে অমুক ভাই আজকে মসজিদে আসছে উনি যদি পিছনে দিয়ে আসে নামাজ পড়ে বাকিরা তো দেখলো না তাহলে সবাই দেখাইতে হবে না উনি যে আসছে উনি তো অন্য সময় আসে না আসছে আজকে কদিন পরে মসজিদের সভাপতি বানানো হবে সেক্রেটারি বানানো হবে তখন সবাইকে কব মিয়া তো মসজিদে আসে না মিয়ারে সেক্রেটারি বানাইও না হেমিয়ারে সভাপতি বানাইও না তাহলে হেমিয়া যে শুক্রবারে মসজিদে আসছে এটা তো সবাই দেখাইতে হইব এই জন্য আসে পিছনে চলে যায় সামনের দিকে আবার দেখবেন কিছু মানুষ এক কোনাদি বসে রয়েছে হঠাৎ করে খালি কথা কয় মসজিদের মধ্যে কি ব্যাপার এই লোক কথা বলে কেন এই লোক জানান দে আমি কিন্তু মসজিদে আসছি দেখবেন যে চুপচাপ বসে থাকে না মসজিদে আসছে এক কোনাদি আছে ওখান থেকে কথা বলে কারণ মসজিদে সবাই যাতে জানে যে এই লোক আসছে মসজিদে কারণ মসজিদে আসে তো শুক্রবারে এই জন্য আমি যে কথাটা বলতেছি আমার ভাইয়েরা এবং বোনেরা এখলাসের অভাব হলে কোনো আমল আল্লাহ কবুল করে না যত নামাজ পড়বেন এখলাস না থাকলে আল্লাহ কবুল করবে না যত এবাদত করবেন এখলাস না হলে আল্লাহ কবুল করবে না যত ওয়াজ করি জীবনে যত বড় বক্তা হই না কেন যদি ওয়াজের ভিতরে এখলাস না থাকে এটার কোনো মূল্য আল্লাহ দিবেন না কোনো সাবাবে দিবেন না যদি উদ্দেশ্য থাকে আমি বাংলাদেশের বিশাল বক্তা হম আমার ওয়াজে লক্ষ লক্ষ মানুষ আসবে প্রতিযোগিতা কার ওয়াজে কত বসে লোক আসে একজনের ওয়াজে দশ লক্ষ আরেকজন কয় মিয়া বারো লক্ষ আরেকজনে কয় তেরো লক্ষ আরেকজনে কয় ওরে বাটপার আকাশ মেঘলা না হলে দেখাই দিতা আহারে দুনিয়া দেখেন ওয়াজের নামে কি তামাশা চলতেছে যে কার থেকে কার ওয়াজে লোক বেশি হবে কত লক্ষ হবে আম্বিয়া আলহিমসালাম নবীরা সোলেরা আল্লাহর জমিনে প্রতিযোগিতা করেন নাই নবী রাসুলদের ওয়াজে সবচেয়ে কম মানুষ হইতো নবী যে দাওয়াত দিতেন যুগে যুগে সমস্ত নবীদের ইতিহাস দেখেন সমস্ত নবীদের ওয়াজে মানুষ কয়জন বসত নবীদের চেয়ে বড় আলেম জমিনে আর কেউ ছিল না আল্লাহ একবার নবীরা ছিলেন যেই যুগে যেই নবী ওই নবী ওই যুগের সবচেয়ে বড় আলেম কিন্তু ওনাদের ওয়াজে কয়জন মানুষ বসতো নৌ আলহিসাম সাড়ে নয়শো বছর পর্যন্ত ওয়াজ করছেন শেষে অবস্থা এমন হয়েছে জালু আজানিহিম লোকেরা নু আলাইসালামের কথা না শোনার জন্য কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিরেক্ত নো আলাইসালামের ওয়াজ শুনবে না এই জন্য কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিত ওয়াস্তাক সিয়াবাহম কাপড় দিয়ে তাদের চেহারাকে মুখমন্ডলকে ডেকে রাখতো যাতে নু আল ইসলামের ওয়াজ শুনতে না হয় যুগে যুগে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম কত জায়গায় ওয়াজ করতে গেছেন লোকেরা শুনতে আসে নাই বরং পাথর মেরে মেরে ওই এলাকা থেকে বিতাড়িত করছে আর আজকে আমাদের প্রতিযোগিতা হয় কত লক্ষ লোক হবে যদি ওই এত লক্ষ লোকের ভিতরে আমি যদি সেরেক আর বেদাত আর ওয়াজটা করে দিই পরের দিন দেখবেন আমার ওয়াজে আর লোকে থাকবে না যে লক্ষ লক্ষ মানুষের বয়ান এখানে যদি প্রকৃত সত্য কথাটা তাওহিদের কথাটা সুন্নতের কথাটা শিরিক বেদাতের কথাগুলো যদি তুলে ধরা হয় দেখবেন আর শ্রোতা পাওয়া যাবে না জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা আমলের ভিতরে এখলাস থাকতে হবে প্রত্যেকটা আমলে ওয়াজের ভিতরে এখলাস থাকতে হবে তাহলে মানুষ হেদায়ত পাবে একটা মাহাপিলে একজন মানুষও যদি হেদায়ত পায় তাহলে ওই ওয়াজটা ওই মাহফিলটা সার্থক আর ওয়াজ করলাম লক্ষ লক্ষ মানুষ কিন্তু কেউ হেদায়ত পেল না তাহলে ওই ওয়াজের কোনো মূল্য আরেকটা হলো এই ওয়াজের মাধ্যমে এখলাস নষ্ট হওয়া যাবে না এইভাবে প্রত্যেকটা আবাদত আল্লাহ পাক কেয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষকে প্রথমে জাহান নামে নিক্ষেপ করবেন প্রসিদ্ধ হাদিস সবচেয়ে বড় বড় আলেম তাদেরকে আল্লাহ জাহান নামে দিবেন কেন তাদের ভিতরে এখলাস ছিল না সবচেয়ে বড় বড় দানশীল কোটি কোটি টাকা দান করছে কিন্তু জাহান নামে যাবে এখলাস ছিল না সবচেয়ে বড় বড় শহীদ আল্লাহ রাস্তায় জেহাদ করতে করতে শহীদ হয়েছে কিন্তু এখলাস ছিল না জাহান নামে যাবে এই জন্য যে কোনো আমল করি এই আমলটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করি মানুষকে দেখানোর জন্য বা মানুষের সন্তুষ্টির জন্য আমল না আমল হইল কার জন্য একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ কেউ মনে করে রমজান মাসে জাকাত দিব এক কাজে দুই কাজ করি বেলি তাকে করি জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি সব নিয়ে আসলাম আমি ঘোষণা দিয়ে দিলাম মাইকে অমুক সাহেবের বাড়িতে জাকাত দেওয়া হবে লোকেরা দলে দলে আসলো জাকাতও দিলাম সামনে বোটের জন্য বোটও কিনে ফেললাম একটা একটা লুঙ্গিও দিলাম বাস সামনে চেয়ারম্যানের দাঁড়ামো বোটও কিনে হয়ে গেছে কি বলেন এক কাজে দু কাজ আল্লাহ রব্বুল্লা আলমিন এটা কবল করেন না খালেজ ভাবে আল্লাহর জন্য না হলে আল্লাহ পাক কোনো আবাদত কবুল করেন না তাহলে আমলের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এখলাস তিন নম্বরে খেয়াল রাখতে হবে আমলটা হইতে হবে মোতাবাত যে আমলটা করব এই আমলটা নবী সাল্লা সাল্লাম এবং তার সাহাবিরা যেমনে করছেন হুব হু সেরকম হইতে হবে এর থেকে বাড়ানো যাবে না কমানো যাবে না এটা যদি নবিসামের সুন্নত অনুযায়ী না হয় তো কোন আমল আল্লাহ কবর করবেন না আল্লাহ পাক শর্ত দিয়ে দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তরিকার সাথে মিলুক কিন্তু আল্লাহ রসুলের তরিকার সাথে না মিললে ওই আমল আল্লাহ কবুল করবেন না সেটা তরিকায় দিয়া হোক নকশবন্দিয়া হোক দিয়া হোক যত তরিকা হোক কিন্তু তরিকায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাথে না মিললে কোন আমল আল্লাহ কবুল করবেন না তাহলে যে আমলগুলো নিয়ে কবরে যাব সে আমলগুলো সুন্নত অনুযায়ী হচ্ছে কিনা দেখতে হবে একই আমল কোন জায়গায় করলে সুন্নত হয় কোন জায়গায় করলে বেদাত হয় একই আমল যদি বলেন হ্যাঁ আল্লাহ রসুল এটা করছেন অসুবিধা কি এখানে করলে যেমন পাঁচ ওয়াক্ত আর আজান দি আজান দি না কিন্তু ঈদের নামাজে জানাজার নামাজে আজান দি কিনা তো অসুবিধা কি আজান দিলে অসুবিধা আছে যদি ঈদের নামাজে আজান দি কোনো অসুবিধা হবে আজান দিলে গুণা আছে হ্যাঁ আজান দিলে গুণা আছে আজান দিয়েও জাহান নামে যাওয়া লাগবে কারণ আল্লাহ রসুল সাল্লাম যেখানে আজান দেন নাই নবী সাল্লাম জীবনে অনেকবার ঈদের নামাজের ইমামতি করেছেন কিন্তু কোন ঈদের নামাজে আজান দেওয়ার নির্দেশ দেন নাই একামত দেওয়ার নির্দেশ দেন নাই তাহলে ঈদের নামাজে জানাজার নামাজে আজান একামত দিলে গুণা হবে বেদাত হবে আর পাঁচ ওয়াক্ত নামাজের আজানে আজান দিলে সুন্নত হবে তাহলে একই আমল এক জায়গায় করলে সুন্নত আর এক জায়গায় করলে বেদাত যেখানে নবী সালাম করেন নাই সেখানে করলে বেদাত যেখানে করেছেন সেখানে করলে আল্লাহর ঘরের কোন কয়টা বলেন তো দেখি চারটা দুইটা কোণে আল্লাহ রসুল সাল্লাম স্পর্শ করেছেন আর দুইটা কোণে স্পর্শ করেন নাই রোকনাইয়ামেনিকে নবী সাল্লাহ হাত দিয়ে স্পর্শ করছেন হাজরা সোয়াদের কোনটাকে নবী সাল্লাম স্পর্শ করেছেন চুম্বন দিয়েছেন কিন্তু বাকি দুইটা কোন স্পর্শ করেন নাই চুম্বনও দেন নাই এখন যদি গিয়ে আমি চারোটা কোন ধরতে থাকি ওই দুইটা কোন ধরলে বেদাত হবে যেই দুই কোন নবী সাল্লাম স্পর্শ করেন নাই ওই দুইটাকে ধরলে বেদাত হবে আর যে দুটা স্পর্শ করছেন ওই দুটা দললে সুন্নত হবে সোহান আল্লাহ এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে যে আমার আপনার আমলটা হইতে হবে কি অনুযায়ী সুন্নত অনুযায়ী যে আমলটা কবরে নিয়ে যাব যে আমলটা আমার কাজে আসবে যে আমলটা আমার সাথে থাকবে এটা সুন্নত অনুযায়ী হতে হবে সর্বশেষ আরেকটা পয়েন্ট বলে আলোচনা শেষ সেটা খেয়াল রাখতে হবে আমল কবুল হইতে হইলে আমার রিজিকটা উপার্জনটা হালাল হইতে হবে এটা খেয়াল রাখতে হবে যে আমলে করি আমল অল্প করি আর বেশি করি কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে আমার রিজিকটা আমার উপার্জনটা হালাল হইতে হবে হালাল উপার্জন ছাড়া আল্লাহ রব আলমিন কোন এবাদত কোন আমল আল্লাহ কবুল করেন না আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন হলেন পবিত্র আল্লাহ পাক পবিত্র বক্ষণকারী ছাড়া হালাল রিজিক বক্ষণকারী ছাড়া আল্লাহ রব্বুল আলমিন কারো এবাদত কারো আমল আল্লাহ কবুল করেন না হালাল উপার্জন করতে হবে হালাল উপার্জন ছাড়া যত আমল করবেন আল্লাহ কবুল করবেন না আল্লাহ রব্বুল আলমিন তিন স্তরে হালাল উপার্জনের নির্দেশ দিয়েছেন দুনিয়ার সমস্ত মানুষকে হালাল ইনকামের নির্দেশ দিয়েছেন মোমিনদেরকে খাস করে দিয়েছেন এমনকি নবী রাসুলদেরকেও আল্লাহ রব্বুল আলমিন হালাল উপার্জনের নির্দেশ দিয়েছেন সুরাল বাকার একশত আটষট্টি নম্বর আয়াত ও দুনিয়ার সমস্ত মানুষ কলু মিম্মা ফিল আরদে জমিনে যা কিছু আছে সব খাও শর্ত হইল হালাল তৈয়েবা ওই খাবারটা হালাল হইতে হবে তৈয়েবা হইতে হবে দুটা শর্ত একটা শর্ত হইল হালাল আর একটা শর্ত হইল তৈয়েবা এই দুইটার সমন্বয় না হইলে ওই রিজিকটা হারাম এক ব্যক্তি সকালবেলা অফিসে গেছে অফিসে গিয়ে চেয়ারে বসছে বসে দশ হাজার টাকার একটা গোষ একটা হারাম ফাইল সিগনেচার করে দশ হাজার টাকা আজকে দেখা যায় আমাদের কাছে সুদ এত হালকা হয়ে গেছে সুদের গুণাটাকে আমরা গুণাই মনে করি না সুদ কয় দুনিয়ায় এ সময় সুদ না খায় চলতে পারে সুদ না সুদ না এখন কয় লাভ ইন্টারেস্ট কত পদ্ধতির কত সিস্টেমের সুদ দেখা যায় অহরহ সুদের নানা নানা পদ্ধতি বিভিন্ন পদ্ধতি এই সুদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ পাক বলছেন বান্দা সুদের থেকে যদি দূরে থাকতে না পারো যদি মুমিন হও সুদ ছাড়ো সুদ ছাড়ো যদি বলো যে না সুদ ছাড়া চলতে পারবো না সুদ লাগবে তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করো আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য রেডি আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আবার জান্নাতে যাওয়া যাবে নাকি আমাদের আমাদের অনেকের কাছে প্রায় সবার কাছে আজকে সুরটা এত মারাত্মক অপরাধ কিন্তু এটা সহজ হয়ে গেছে গুনাই মনে হয় না অহরহ সুদ আর সুদ সুদ আর সুদ এই জন্য আমার বাইরা এবং বোনেরা সুদ থেকে দূরে থাকতে হবে দুনিয়ার জীবনটা একেবারে অল্প সময় দেখতে না দেখতে চলে যাবে আপনি সম্পদের পাহাড় ঘটবেন নিজে খাইতে পারবেন না অন্যের জন্য রেখে যাবেন অন্যের জন্য রাখি নিজে জাহান নামে চলবেন যারা গোশ খায় যারা অবৈধ ইনকাম করে অবৈধ উপার্জন করে উপার্জন করে করে কোটি কোটি টাকা বানায় বাড়ি বানায় গাড়ি বানায় নিজে কিন্তু ভোগ করতে পারে না রেখে চলে যায় পরে এগুলা তার পরবর্তী বংশধররা খায় কিন্তু নিজে মাঝখান দিয়ে জাহান নামে চলে যায় আমি জাহান নামে যাই অন্যদেরকে এগুলো দিয়ে যাওয়ার দরকারটা কি আগে আমার কৌয়ান পোশাকম নিজেকে নামার আগুন থেকে বাঁচাইতে হবে তারপরে আহালকে বাঁচাইতে হবে এখন আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলাম না আহালের জন্য সব রেখে গেলাম এই কাজ করা যাবে না এই আমার ভাইয়েরা এবং বোনেরা কৃষি কাজ করব সেটাও হালাল হইতে হবে চাকরি বাকরি করব সেটাও হালাল হইতে হবে ব্যবসা বাণিজ্য করব সেটাও হালাল হইতে হবে যেটাই করি যেই পেশা অবলম্বন করি সেটা হালাল পেশা হইতে হবে জাগা জমিন কৃষি কাজ করি কিন্তু খেয়াল রাখতে হবে আমার মালিকানায় আমার বোনের কোনো জমিন আছে কিনা চাচা জাটার কোনো জমি আছে কিনা ফুফুর কোনো জমি আছে কিনা থাকলে এগুলো ক্লিয়ার করে দিয়ে দিতে হবে না হয় আপনি জমিতে ধান পাইতেছেন ফসল পাইতেছেন মনে করতেছেন তো হালাল আসলে হালাল না কারণ এই জমি কার অসংখ্য মানুষ বন্ধের জমি দেনা বাংলাদেশে বন্ধের জমিগুলা নিজেরা দখল করে রাখে দখল করে রেখে নিজেরা বুক করে বন্ধেরকে মাহরুম করে আপনি বন্ধের জমি রেখে দিচ্ছেন আপনার জমি হালাল না জমির ফসল হালাল না এবং এই জায়গা জমিন বন্টনের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে আমার বাইরা এবং বোনেরা একটু যদি এক গন্ডা এক কড়া এক শতাংশ হেরফের করেন কঠিন শাস্তির কথা আল্লাহ বলছেন তিনটা অপরাধের ব্যাপারে আল্লাপাক কোরআনে কারিমে স্থায়ী জাহান্নামের কথা বলছেন একটা হলো সুদ খাওয়া সুদ খালে আল্লাহ বলছেন উলাইকা আরেকটা বলছেন কোন মুমিনকে ইচ্ছাকৃত ভাবে হত্যা করলে ওমাইয়াক্তুল জাহান্নাম আরেকটা অপরাধ আছে সেটা হলো আল্লাহর দেওয়া ফারাইজের বিধান সম্পত্তি বন্টনের বিধান এই বিধানটা যদি সঠিকভাবে বন্টন না করেন বোনেরটা রাখি দিলেন ফুফুরটা রাখি দিলেন চাচারটা রাখি দিলেন আর ভাইয়েরটা রাখি দিলেন একজনেরটা কম বেশি করলেন তাহলে আল্লাহ বলছেন সৌরা আন্নাসার চোদ্দ নম্বর আয়াত ওয়ামাই এমন ভাবে আল্লাহ জাহান নামে ঢুকাবেন আর কোনদিন বের হওয়ার সম্ভাবনা নাই স্থায়ী জাহান নামের কথা বলছেন আল্লাহ পাক কারণ এই জমিন আল্লাহ আল্লাহর জমিন বন্টনে আপনি দুই নম্বরই করবেন এটা আল্লাহ সহ্য করে না কারণ জমিন এটা আপনার না জমিন কার আল্লাহ এই জমিন কত কোটি কোটি মানুষ বোক করে করে চলে গেছে দুনিয়া থেকে আবার আমাদের পরে আবার কত কোটি কোটি মানুষ বোক করবে আল্লাহ ভালো জানেন অথচ এই সাময়িক সময়ের জন্য আপনি জমি বন্টনের ক্ষেত্রে এলোমেলো করছেন আল্লাহ বলেন সে স্থায়ী জাহান নামে যাবে খুব জোরে দমক দিচ্ছেন আল্লাহ পাক এই জন্য জাগা জমিন বন্টনের ব্যাপারে খুবই সতর্ক বাবা মারা গেছে মা মারা গেছে জমিগুলো সুন্দর করে যারটা তাকে বুঝাই দেন ভাইয়েরটা ভাইকে বুঝাই দেন বোনেরটা বোনকে বুঝাই দেন সবাইটা সবাইকে বুঝাই দেন ওই বোনেরটা রেখে দিয়ে আপনি মনে করবেন না যে আপনি অনেক সুখে জীবন যাপন করতে পারবেন আল্লাহ দিতে চাইলে টা লাগবে না আপনাকে আল্লাহ এমনি দিবে আর আল্লাহ না দিলে ওই বোনের গুলো রেখে দিলেও আপনি আর এগুলো চলে যাবে আপনি আরাম পাইবেন না শান্তি পাইবেন না কারণ সম্পদ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমী এই জন্য আমার বাইরা এবং বোনেরা রিজিকটা হালাল করেন তাহলে আল্লাহ সমস্ত আমল কবল করবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে এমন আমল নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন যে আমল নিয়ে জান্নাত পাওয়া যায় যে আমল দিয়ে আমরা আজাবে কবর আজাবে নার আজাবে হাসর থেকে রক্ষা পাই আল্লাহ পাক সে আমল নিয়ে আমাদেরকে কবর দেওয়ার তৌফিক দান করুন